আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওয়াসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলহি ওয়াসাবিহি ওমান ওয়ালা আম্মাবাদ প্রিয় দর্শক সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে সোনালী শিশু অনুষ্ঠানটি শুরু করছি আমরা সোনালী শিশু অনুষ্ঠানে গত কয়েকটি পর্ব ধরে আলোচনা করেছিলাম যে আমাদের শিশুদের সাথে যদি আমরা মনোগত মনস্তাত্ত্বিক এবং আবেগঘন সম্পর্ক তৈরি করতে চাই যার উপর ভিত্তি করে আমরা শিশুদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারবো দিনের উপর শরিয়ার উপর তাদেরকে প্রতিষ্ঠিত রাখতে পারবো যেই ভালোবাসার কারণে তারা অন্য কোনো পথ গ্রহণ করবে না আমাদের অবাধ্য তারা হবে না সেই পথে তাদেরকে রাখতে হলে আমাদের করণীয়কে আমরা আটটি মূলনীতির কথা বলেছি সর্বশেষ মূলনীতি আমাদের গত পর্বের আলোচনার বিষয় ছিল যেখানে আমরা বলেছি যে শিশুদেরকে ভালোবাসতে হবে কিন্তু এটি একেবারেই দুই প্রান্তিকতার মধ্যখানে থাকতে হবে একটা হচ্ছে একেবারেই চরমভাবে কোনো ভ্রুক্ষেপ কোনো কিছু না করে অন্ধের মতো করে ভালোবাসা একটি জিনিস আর দ্বিতীয় জিনিস হলো একেবারে তাদেরকে ভালো না বাসা অথবা তাদেরকে কোনোভাবে কেয়ার না করা তাদেরকে কোনোভাবে পরোয়া না করা এই দুটোর মধ্যখানে হতে হবে মানে ইফরাত এবং তাফরিত এফরাত মানে হচ্ছে বাড়াবাড়িমূলক আর তাফরিত মানে হচ্ছে একেবারেই ভ্রুক্ষেপ নাই করা বা তাদের দিকে দৃষ্টি নাই দেয়া যে তারা যেভাবে ইচ্ছা সেভাবেই তারা চলুক এই দুটোর মধ্যখানে আমাদেরকে থাকতে হবে এবং সেখানে আমরা বলেছি তিনটি মূল নীতির উপর ভিত্তি করে এই কাজটি করতে হবে একটি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল আলী হুসালামকে ভালোবাসতে হবে পৃথিবীর সব কিছুর উপর ইভেন আমাদের সন্তানদের উপরেও আল্লাহ এবং আল্লাহ রাসুল সাল আলী হুসালামের ভালোবাসা আমাদের দেখাতে হবে এবং এবং দু নম্বর হচ্ছে আমরা বলেছি যে সন্তানদের সামনে আমাদেরকে হতে হবে দানশীল আমাদেরকে হতে হবে সাহসী এবং দিন দিনের জ্ঞান অর্জন করার ভালোবাসা আমাদের মধ্যে রয়েছে এটি দেখাতে হবে মেহমানদারি এবং আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের অভাব অভিযোগ বা তাদের সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের আর্থিক অবদান সেখানে থাকবে এই বিষয়গুলো সেখানে দেখাতে হবে তাহলে শিশুদের মাঝে এমন একটি প্রবণতা তৈরি হবে যে সম্পদ বা ইত্যাদির মোহ তাদের মধ্যে কোনোভাবে দুনিয়ার মোহ তাদের মধ্যে তৈরি না হয়ে আখেরাতের প্রতি অথবা মানুষের কল্যাণ আত্মীয় স্বজনের কল্যাণে সময় ব্যয় করা অর্থ ব্যয় করা এবং নিজেদের যে প্রচেষ্টাগুলো ব্যয় করা এই কাজে তারা ব্রত হবে তিন নম্বরে আমরা যে বিষয় বলেছি তা হচ্ছে যে কোনো শিশু যদি ক্ষতিগ্রস্ত হয় কোনো শিশু যদি অসুস্থ হয় অথবা মারা যায় তাহলে সেই ক্ষেত্রে ধৈর্য ধারণ করে মহান আল্লাহ সুবাহানতার কাছে এর প্রতিদান প্রার্থনা করতে হবে এর মাধ্যমে বোঝা যাবে যে আমরা তাদেরকে ভালোবাসি কিন্তু তার চেয়ে বড় ভালোবাসা হচ্ছে মহান আল্লাহ সুবহান হওয়া তার জন্য তো আমরা সেই জায়গায় মূলত আলোচনা করছিলাম তৃতীয় বিষয়টি নিয়ে যে কোনো শিশু যদি অসুস্থ হয় তাহলে আমাদের করণীয় কি আমরা বলেছি এই ক্ষেত্রে যে শিশু যদি অসুস্থ হয় সে যদি হারিয়ে যায় তাকে যদি খুঁজে না পাওয়া যায় তখন তার ব্যাপারে আমাদের একটা পেরেশানি দেখাতে হবে অর্থাৎ তাকে আমরা প্রচণ্ড ভালোবাসি তাকে আমাদের সামনে না দেখলে আমরা খুব অস্থিরতা অনুভব করি এইরকম একটা ফিলিং আমাদের নিজেদের মধ্যে থাকতে হবে এবং এটাকে শোক করতে হবে এটিকে ডেমনস্ট্রেট করতে হবে তাদের সামনে যে the same sort of emotional feeling they might have with us এই বিষয়গুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমরা এই ক্ষেত্রে দ্বিতীয় যে বিষয়টি বলেছিলাম তা হচ্ছে যদি কোনো একজন শিশু মারা যায় তাহলে পিতা মাতা যদি ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ সুবহানুতর পক্ষ থেকে তাদের জন্য কি পুরস্কার রয়েছে সেই বিষয়ে মূলত আমরা আলোচনা করেছিলাম গত পর্বে তো সে ধারাবাহিকতা আজকে যে কথা বলছি আমরা এই ইমাম বখারি এবং মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন আবহরার রাদি আল্লাহ থেকে তিনি বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন লাইয়ামতুলি আহাদিম মিনাল মুসলিমিনা মিনাল ওয়ালাদ কোন একজন মুসলিমের যে তিনটি সন্তান মারা যায় তিনটি সন্তান মারা যায় লা তামাসুহু ইল্লা তাহিয়াত আল কাসম তখন জান্নাত তাকে একেবারে স্পর্শ করবে না জান্নাত তাকে স্পর্শ করে না করবে না যদিও জাহান্নাম তাকে একেবারে স্পর্শ করবে না এবং জাহান্নামের উপর দিয়ে শুধুমাত্র যাওয়া অর্থাৎ যেটা পুল সিরাত বা আমরা সিরাত বলি এই সিরাত তো এটি হচ্ছে জাহান্নামের উপর দিয়ে নির্মিত এক একটি জাসার মানে একটি হচ্ছে ব্রিজের নাম একটা ব্রিজ এই ব্রিজ এর উপর দিয়ে শুধুমাত্র একজন লোকেরা শুধুমাত্র পার হবে জান্নাতে যাওয়ার সময় অতএব জাহান্নাম শুধু তার অতিক্রম করবে এছাড়া এই সকল ব্যক্তিরা যারা ধৈর্য ধারণ করবে after the death of their three children তাদেরকে আল্লাহ সুবহানুমতালা জান্নাত প্রদান করবেন জাহান্নাম থেকে তাদেরকে তিনি মুক্তি দান করবেন তো এই জন্য আমরা এখান থেকে যেটি বুঝতে পারি তা হচ্ছে যে আমাদের though it is very difficult to forbear যে আমাদের সন্তানরা মারা যাবে কিন্তু আমরা সেখানে একেবারে ধৈর্য ধারণ করে থাকব এই ধৈর্য ধারণ করা এর মানে এরকম নয় যে একেবারে কান্নাকাটি করা যাবে না আবেগ অনুভূতি প্রদর্শন করা যাবে না but that is to be demonstrated that is to be that is to be in a very control way আমাদেরকে একটা কন্ট্রোল ওয়েতে এই কাজটি করতে হবে ছোট শিশুরা তাদের জন্য ভালোবাসা অনেক বেশি থাকে তাদের জন্য আমাদের অনুগ্রহ আমাদের মায়া মমতা এগুলো থাকে পরিপূর্ণভাবে অতএব এই শিশুরা যখন বিপদগ্রস্ত হয় তখন তাদের জন্য আমাদের কষ্ট লাগে অনেক অনেক বেশি এবং এই জন্য আল্লাহ সুবহানুয়াতালা যে সকল শিশুরা মারা যায় তাদের জন্যে আল্লাহ সুবহানুয়াতালা জান্নাত লিখে রেখেছেন যে এই শিশুরা তারা জান্নাতে চলে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে এই শিশুদের বাবা মা যারা ধৈর্য ধারণ করেছে আল্লাহ সুবহানুয়া তারা তাদেরকেও জান্নাত প্রদান করবেন আমরা এই জন্য এখানে ইমাম আবু ইমাম আবু হরে হরদি আল্লাহ তালাহুর একটি হাদিস দেখি যেটি আবু হরদি আল্লাহ তালাহ বর্ণনা করেছেন যে আউলাদুল মুসলিমিনা ফি জাবালি মিন্নাল জান্না যে মুসলমানের সন্তানরা যারা মারা যায় তারা জান্নাতে একটা পাহাড়ের উপর তারা অবস্থান করবে ইব্রাহিম আলী সালাতাম তাদেরকে সংরক্ষণ তাদেরকে তত্ত্বাবধান করে থাকেন তত্ত্বাবধান করছেন ওয়াসারা আলহিম সালাতাম ইব্রাহিম আলাইসালাম এবং তার স্ত্রী সারা আলাইহাসালাতাম এই দুজন এই জারারিউল মোমেনিন অথবা আউলাদুল মোমেনিন যারা ইন্তেকাল যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে তাদেরকে তত্ত্বাবধান করেন হজরত অভিভাবকত্ব গ্রহণ করেন হজরত ইব্রাহিম এবং তার স্ত্রী হাসারা আলাই হাসালাতাম ইদা কানা ইয়ামুল কেয়ামা দুফিয়া ইলা আবা ইহিম আর কেয়ামত যখন অনুষ্ঠিত হবে তখন তাদেরকে তাদের পিতাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে তাদের পিতা মাতার কাছে ফিরিয়ে দেওয়া হবে তাহলে সুহানুল্লাহ হামদি আমাদের সন্তানরা যারা মারা যায় তারা তো জান্নাতে থাকে জান্নাতে একটা পাহাড়ের পাহাড়ের কাছে তারা থাকে অথবা পাহাড়ের উপর তারা থাকে এই পাহাড় স্বর্ণ রৌপ্য খচিত অত্যন্ত চমৎকার একটি পাহাড় যেখানে অনেক অট্টালিকা ইত্যাদি রয়েছে সেখানে হয়তো হজরত ইব্রাহিম আলি সালাতাম এবং সারা আলহ সালাতাম এই সকল শিশুদেরকে নিয়ে তারা সময় কাটান তাদের তত্ত্বাবধান করেন অথবা তাদের সাথে তারা হাসি ঠাট্টা আমোদ প্রমোদ ইত্যাদিতে তারা ব্যস্ত থাকেন এখান থেকে আমরা আরেকটি বিষয় যেটি বুঝতে পারি তা হচ্ছে যে শিশুরা তারা আসলে তো তারা তো কোনো অপরাধ করে না তাদের তো অপরাধ সংগঠিত হয় না অপরাধের বয়সে তারা এখনো পৌঁছে না অতএব আমল নামা তাদের তখন লেখা হয় না শুধুমাত্র ভালো কাজগুলো তাদের লেখা হয়েছে খারাপগুলো তাদের লেখা হয়নি যদি তাদের মাধ্যমে মাধ্যমে খারাপ হওয়ার সম্ভাবনা খুবই কম তারপরে কিছু খারাপ তো পরিবেশের কারণে প্রতিবেশের কারণে অথবা বন্ধু বান্ধবদের প্রভাব অথবা তাদেরকে প্রশিক্ষণ না দেওয়ার কারণে তারা সেই সকল কাজগুলো করতে পারে কিন্তু এত সত্ত্বেও আল্লাহ সুবহানুয়া তারা তাদেরকে জান্নাত প্রদান করবেন and they will be living with হজরত ইব্রাহিম আলহ সালাতাম অ্যান্ড হিজ ওয়াইফ হজরত সারা আলহ সালাতাম মোয়াবির হাদি আল্লাহ তাল আনহু তার থেকে একটি হাদিস বর্ণিত এই হাদিসটি হচ্ছে এমন একজন ব্যক্তির ব্যাপারে হাদিসটি এসেছে যেই ব্যক্তির একটি সন্তান মারা গিয়েছে রাসুল্লাহ সাল আলিয়াল্লাম তখন তাকে সান্ত্বনা প্রদান করলেন এই কথা বলে খুবই গুরুত্বপূর্ণ বলেন ইয়া ফুলান হে লোক আইয়ুমা আহাব্বু ইলাইকা তোমার কাছে কোন জিনিসটি প্রিয় আমি দুটো কথা বলবো কোনটি তোমার কাছে প্রিয় তুমি বলবে যে তুমি তোমার এই যে আন্তামাত্তা আবিহি অমরা যে তোমার এই সন্তান যে সন্তানটি তোমার মারা গিয়েছে এই সন্তানটি বেঁচে থাকুক এবং এই সন্তানটি এর মাধ্যমে তুমি তোমার বাকি যে জীবন রয়েছে এই জীবন তার মাধ্যমে কিছু সুযোগ সুবিধা তুমি অর্জন করো কিছু ফ্যাসিলিটি তার মাধ্যমে পাও কিছু কিছু যে এরকম সুবিধা তার সে কাজ করবে এর মাধ্যমে কিছু ইনকাম টিনকাম করবে এগুলো তুমি এই সকল সুযোগ সুবিধা ভোগ করো নাকি আও লা ইলাইহি নাকি তুমি চাও যে যখন তুমি মৃত্যুবরণ করবে কেয়ামত অনুষ্ঠিত হবে হিসাব নিকাশ হবে তখন জান্নাতের দরজায় তোমার আগে চলে যাবে তোমার এই সন্তানটি এবং তোমার জন্য দরজা খুলে দেবে যাতে তুমি দরজা সেখানে জান্নাতে দরজা দাঁড়িয়ে আছে তুমি যাবার যাওয়ার জন্য অপেক্ষা করছে সে দরজা খুলে দাঁড়িয়ে থাকবে তোমার জন্য এবং তুমি দরজা দিয়ে প্রবেশ করবে তুমি কোনটি চাও তখন তিনি বললেন ইয়া রাসুল্লাহ লা আমি তো প্রথমটি চাইনি বরং আমি চাই যে ইয়াস বেকুনে ইলা আবু আবিল জান্নাতে আহাবু ইলাই সে আমার আগে জান্নাতের দরজায় চলে যাবে এবং জান্নাতের দরজাগুলো আমার জন্য খুলে দেবে তখন রসুলাম বললেন ফেদায় কালাক তাহলে ওই যে সন্তানটি মারা গিয়েছে এর বিনিময় হচ্ছে তোমার জন্য এটি ফকাম আরজুল মিনাল আনসার এই কথা শোনার পর একজন আনসারি সাহাবি দাঁড়ালেন এবং বলেন ইয়া রাসুল্লাহ ইজ জাহাল্লাহ আল্লাহ ফিদাক আল্লাহ আমাকে আপনার জন্য উৎসর্গ করুন আহাদা লিহাদা খাসা এই ঘটনাটা কি এই ব্যক্তির জন্য শুধুমাত্র নির্ধারিত তার জন্য খাস আও মান হালাকা লাহু তৈফুল মিনাল মুসলিমিনা কাদা কানা দা কালাহু নাকি মুসলমানদের যেই সকল মুসলমানদের মধ্যে যারই সন্তান মারা যাক না কেন তার জন্য তাদের প্রত্যেকের জন্য একই বিধান তখন ইসলাম বললেন মান হালাকা লাহু তৈফুল মিনাল মুসলিমিন কেন দা কালাহ মুসলমানদের যারই একটি সন্তান মারা যাবে তার জন্যেই এই বিধান প্রযোজ্য তার জন্যেই এই সুবিধা প্রযোজ্য তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের সন্তানরা যদি কোনোভাবে মুসলমানদের সন্তানরা যদি কোনোভাবে মারা যায় তাহলে ধৈর্য ধারণ করে আমাদের আল্লাহ সুবহানদের কাছে এর প্রতিদান চাওয়া দরকার ইমাম শাহি রহমুল্লাহ তিনি বলেছেন ওয়াকাদ জাআতিল হাদিস ফি আতফাল মুসলিমিন আন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাহ যে মুসলমানদের সন্তানদের ব্যাপারে আর তাদের কি হবে এই ব্যাপারে যত হাদিস এসেছে সকল হাদিসের মূল বক্তব্য হচ্ছে যে তারা জান্নাতে যাবে উম্মে হাবির আল্লাহ তালানহা রাসুল্লাহ সাল্লাহ আলসালামের স্ত্রী তিনি বলছেন কেন আয়সা রাদি আল্লাহ তালা আনহা একবার তিনি আয়সারদি আল্লাহ আনহা এর কাছে ছিলেন ফেজা নবী সাল্লাহ হাত্তা দাখালা আলিহা রসুলাম আসলেন এবং তার কাছে প্রবেশ করলেন ফাকওয়ালা এবং বললেন মামিন মুসলিমিন ইয়ামুতুলাহুমা সালাসাতুম মিনাল ওয়ালাদ লাম ইয়াগুলবুল ইয়াবলুগুল হুনসা ইল্লা জি আবিহিম ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউকাফু আলা বাবিল জান্নাহ যেই সকল মুসলমানদের তিনটি সন্তান মারা গিয়েছে তাদেরকে আল্লাহ সুবহান ওয়া কেয়ামতের দিন তাদেরকে নিয়ে আসবেন এবং তাদেরকে জান্নাতের দরজায় এই সন্তানদেরকে জান্নাতের দরজায় তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে উদুল জান্না যাও তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের কোনো হিসাব নিকাশ নেই তোমরা যাও জান্নাতে চলে যাও ফায়া কুলুন তখন এই বাল্লা এই এই শিশুরা তখন বলবে হাত্তা ইয়াদুলা আবা উনা আমাদের পিতা মাতারা জান্নাতে প্রবেশ করার আগে আমরা জান্নাতে যাব না হুম তখন তাদেরকে বলা হবে উদুলু আল জান্নাত তোমরা এবং তোমাদের পিতা মাতারা তোমরা জান্নাতে প্রবেশ প্রবেশ করো তোমরা জান্নাতে ঢুকে যাও সুবহান আল্লাহ হামদি তাহলে এই জায়গা থেকে আমরা যদি বুঝতে পারলাম তা হচ্ছে যে আমাদের শিশুদের মধ্যে কেউ যদি তারা কেউ যদি মারা যায় তাহলে আল্লাহ সুবহান তারা তাকে জান্নাত সরাসরি প্রদান করবেন এবং তারা কিন্তু তাদের বাবা মাকে তারা জান্নাতে নিয়ে যাবে অন্য হাদিস বলেছেন মামিন মান আসকালা সালাজতামিন সুলবিহি ফাহতাসাবা হোম আর আল্লাহ সুবহান ওয়া তাআলা ফি সাবিলিল্লাহ ওয়াজাবাত লাহুল যার তিনটি সন্তান মারা যাওয়ার পর তার কলিজা অত্যন্ত ভারী হয়ে গিয়েছে তার হৃদয় খুবই ভারাক্রান্ত ভারী সেই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে তার আল্লাহ সুবহানু তারা তার জন্য জান্নাত নির্ধারিত করে দেন আবু ইয়াজিদ আবু জায়েদ উসামা ইবনে জায়েদ ইবনে হারিস রাদি আল্লাহ আনহু উসামা রাদি আল্লাহ থেকে বর্ণিত হাদিসটি যে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের এক কন্যা সন্তান রাসুলামের কাছে সংবাদ পাঠালো যে তার সন্তান মৃত্যু শয্যায় শায়িত অতএব তিনি যাতে আমার কাছে আসেন তিনি যাতে এখানে আসেন তার কাছে গিয়ে সালাম বলো এবং আমার কাছে আসো ওয়াকুরু ইন্নল্লাহ ইন্না তখন রসুলামের কাছে গিয়ে যখন এই কথা বলা হয় তখন রসুলাম এই দোয়া এই এই এই কথাটি বললেন ইন্না লিল্লাহিমা আখাদা ওয়ালিল্লাহিমা আত ওয়ালাহু কুল্লু ওয়ালাহু ওয়াকুল্লু শাইন ইনদাহু বিআজালিন মুসাম্মা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যা গ্রহণ করেছেন এটা তারই মালিকানা তো তারই এবং তিনি যা দেন এটার মালিকানাও তার তিনি যা দেন তার মালিকানাও তার তিনি যা নিয়ে যান তারও মালিকানা সব কিছুর একচ্ছত্র মালিক মহান আল্লাহ হানুয়া তালা আল্লাহ সুবহানুতার কাছে প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে যে কোন সময় পর্যন্ত জিনিসটি টিকে থাকবে বেঁচে থাকবে এবং কখন এটি ধ্বংস হয়ে যাবে বা মৃত্যুবরণ করবে অতএব তাকে গিয়ে বলো সে যাতে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর কাছে প্রতিদান প্রার্থনা করে তখন তার কাছে ওই যে লোক তিনি পাঠালেন রাসুলের কাছে ওই লোক গিয়ে কথা বললে তিনি বললেন যে আল্লাহর কসম করে বলছি তাকে আমার কাছে আসতেই হবে রাসুল ইসলামের কাছে যখন এই সংবাদ পৌঁছল তখন তিনি তার কন্যা সন্তান তার মেয়ে এই কথা বলেছে তিনি সাদেবনে ওবাদা মোয়াজেবনে জাবাল ওবায়বনে কাব সাদেবনে জায়দেবনে সাহেদ এবং আরও অন্যান্য সাহাবাই কেরামদেরকে নিয়ে সেখানে গেলেন যাওয়ার পরে সেই শিশুটিকে রাসুল্লাহ সাল্লাহাম অর্থাৎ তার নাতি নাতিকে রাসুল ইসলামের কাছে দেওয়া হলো ইসলাম তাকে তার বুকের উপর তার কোমর তার এই যে পাঁজরের উপর তার কোলের উপর তাকে নিলেন এবং রাসুল্লাহ সাল্লাহাম দেখলেন যে তার তার নিঃশ্বাস খুব দ্রুত উঠানামা করছে এই অবস্থা রাসুল্লাহ সাল্লাম এটি দেখে তার চোখ গোলে গোলে পানি পড়ল সাদ রাজি আল্লাহ তালান বলেন ইয়া রাসুল্লাহ হাজা আপনি কান্না করছেন ইয়া রাসুল্লাহ তখন রসুলাম বলেন হ্যাঁ দিহি রহমা যা রাহ আল্লাহ তালাফি করুবি দিহি এটি হচ্ছে রহমত আল্লাহ সুবাহানুয়াতারা তার বান্দাদের অন্তরে এই রহমতটি তিনি তৈরি করে দিয়েছেন এখানে আমরা যেটি দেখছি তাহলে এই আলোচনা থেকে এই হাদিস থেকে আমরা নতুন একটা ডাইমেনশন পেলাম তা হচ্ছে আপনার সন্তান মারা গেলে আপনি ধৈর্য ধারণ করা এর অর্থই নয় যে আপনি কান্না করবেন না আপনি আবেগ দেখাবেন না কিন্তু চিৎকার করে কান্না করা একেবারে লম্বা সময় নিয়ে কান্না করা বহুদিন পর্যন্ত কান্না করা বহুদিন পর্যন্ত শোকগাথা রাখা আপনি বৈরাগ্যবাদ জীবন গ্রহণ করা আপনি আত্মহত্যা করা হাহুতাশ করা সব কিছু দুনিয়াদারি ছেড়ে দেয়া অন্যের সাথে খারাপ ব্যবহার করা পাগলের মতো আচরণ করা এইরকম যে আমরা বিভিন্ন ধরনের কার্যকলাপ দেখে থাকি এগুলো নিষিদ্ধ এগুলো ইসলামের আওতায় পড়ে না রাসুল ইসলাম বলেছেন যে এই এই যে জামা কাপড় ছেড়ে বেড়া চিৎকার করে কান্না করা অথবা শরীরে বিভিন্নভাবে চাপড়ানো আপনার গাল চাপড়ানো অথবা শরীরে বিভিন্নভাবে ক্ষতবিক্ষত করা কোন ব্যক্তির মৃত্যুর কারণে এটি হচ্ছে জাহিলি যুগের কাজ এটা ইসলামী যুগের কাজ নয় ইমাম মুসলিম রহমুল্লাহ আবহরদি আল্লাহ তাহ থেকে বর্ণনা করেছেন যে এক নারী রাসুল ইসলামের কাছে আসে বলে বলেন ইয়া রাসুল্লাহ ইন্না লা আলাইকা ফি মজলিস আমরা তো আপনার সাথে বসতে পারি না মজলিসে পুরুষদের এত ভিড়ে আপনার কাছে আমরা যেতে পারি না তাহলে আপনি আমাদেরকে একটা দিন একটা দিন দিন যেদিন আপনি আমাদের সাথে বসবেন সেদিন আপনি আমাদের সাথে শুধুমাত্র কথা বলবেন আমাদের বিষয়গুলো নিয়ে শুধুমাত্র আলোচনা করবেন তখন রসুল্লাহ সাল্লাম বললেন যে আপনাদের একটি দিন দেয়া হলো সেটা হচ্ছে ওই দিন ওই দিন আপনাদের সাথে শুধুমাত্র বসা হবে রসুলাম সেদিন তাদের কাছে আসলেন এবং তিনি তাদেরকে বিভিন্ন বিষয়ে আলোচনা করলেন তোর মধ্যে যেই বিষয়টি তিনি বেশি গুরুত্ব দিয়ে বললেন তা হচ্ছে মা মিন কুন্না মিনাল ওয়ালাদ তোমাদের যেই নারীরই তিনজন সন্তান মারা যায় অতপর সে আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে আল্লাহর কাছে সে সওয়াব বা প্রতিদান প্রত্যাশা করে সে তার কারণে জান্নাতে যাবে একজন নারী দাঁড়িয়ে বলি আরাসল্লাহ দুজন সন্তান যদি কারো মারা যায় তিনি বললেন দুজনে যদি মারা যায় বোধ করি আসলামকে যদি কেউ প্রশ্ন করতে একজন তাহলে হয়তোবা তিনি একজনের ক্ষেত্রে একই উত্তর প্রদান করতেন তো প্রিয় দর্শক এখান থেকে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ধৈর্য ধারণ করা এর অর্থ কি যে তিনি ধৈর্য ধারণ করলে তিনি কি কি মর্যাদা মহান আল্লাহ সুবাহ পক্ষ থেকে পাবেন এখানে আমরা ঠিক আব্দুর রাজাক তার মোসান্নফে আরেকটি হাদিস বর্ণনা করেছেন আব্দুল মালিক ইবনে উমায়ের আসম ইবনে বাহালা দালা থেকে আনা নবী সাল্লাম কলা ইন আতফাল আল উমামিল মুসলিমিন ইউকাউলাহুম ইয়াওয়াল মুসলমানদের সন্তানরা যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে কিয়ামতের দিন বলা হবে উদখুলুল জান্নাহ তা তোমরা জান্নাতে প্রবেশ করো ফায়াত আল্লাহ আহ ই আবাহি কিন্তু তারা তাদের পিতামাতার পিতামাতার কাপড় ধরে জামা ধরে আস্তিন ধরে তারা দাঁড়িয়ে থাকবে কোনো তারা বলবে রব্বানা আবা উনা ওয়া উম্মা আবা আনা ওয়া উম্মাহাতানা হে আল্লাহ আমাদের পিতামাতা আমাদের পিতামাতার কি হবে কওয়ালা তখন রাসুলাম বলছেন ফাইকাউল তাদের জন্য বলা হবে উদখুরুল জান্নাতা আংতুম আবা হুকুম ও হুম্মাহাতুকুম তোমরা যাও জান্নাতে তোমরা তোমাদের বাবা মাদেরকে নিয়ে প্রবেশ করো এ হচ্ছে প্রিয় দর্শক আমাদের সন্তানদের যদি বিপদ আসে তাহলে ধৈর্য ধারণ নির্ধারণ করার একটি বিষয় সাহাবাইকে আমরা দিয়ে আল্লাহ তাল আনহুম তারা কেউ কেউ বলছেন যে কেয়ামতের দিন এভাবে বলা হবে পিতামাতাদেরকে যে চান জান্না তোমরা জান্নাতে প্রবেশ করো তারা বলবে ইয়ারব হাত্তা তুদখিল আবা ওনা ও তুদখিল আবা ওনা ওম হাতিনা আমাদের পিতামাতা জান্নাতে প্রবেশ করার আগে আমরা জান্নাতে যাব না অতএব তারা জান্নাতে যেতে নিষেধ তারা জান্নাতে দেবে যেতে তারা অস্বীকার করবে তখন আল্লাহ সব হানো তারা বলবেন কি ব্যাপার তোমাদেরকে জান্নাতে যেতে দেখছি না তোমাদেরকে বললাম জান্নাতে যাও তোমরা যাচ্ছ না তোমরা পিছু পিছিয়ে পড়ে আছো তখন তারা বলবেন যে ইয়া রব উনা হে পিতা হে আল্লাহ আমাদের পিতামাতা তখন আল্লাহ সব বলবেন যাও তোমরা এবং তোমাদের পিতামাতারা তোমরা সকলে জান্নাতে প্রবেশ করো তো এই হচ্ছে প্রিয় দর্শক আমরা যদি আমরা যদি ধৈর্য ধারণ করি তাহলে আমরা তো আখেরাতেই প্রতিদান পাবো দুনিয়াতে কি প্রতিদান পাবো সে বিষয়ে একটি হাদিস বর্ণনা করে আমরা আলোচনা শেষ করব তা হচ্ছে ইমাম বখারি রহমাল্লাহ বর্ণনা করেছেন আনাসাদি আল্লাহ তালাহ থেকে যে আবু তাল্লাহ রদি আল্লাহ তাল আনহুর যখন একটি সন্তান মারা যায় তখন তার স্ত্রী তাকে সংবাদটি বলে না না বলে তার স্ত্রীর সাথে তার রাতে স্বামী স্ত্রী সুলভ আচরণ হয় সকালে তার স্ত্রী তাকে বলে যে আপনার সন্তানটি মারা গিয়েছে তখন তিনি রাসুলের কাছে গিয়ে বলেন রাসুল ইসলামের কাছে গোটা ঘটনা তিনি উল্লেখ করলে রাসুল ইসলাম বলেন তোমাদেরকে গত রাতে কোনো স্বামী স্ত্রীর আচরণ হয়েছিল তখন তিনি বললেন যে হ্যাঁ তখন রসুলাম তার জন্য দোয়া করে বললেন যে আল্লাহ লাতিকুমা যে আল্লাহ তোমাদের সেই রাতে তোমাদের মধ্যে বরকত দান করুন সাহাবাহিক রদি আল্লাহ তাল আনহুমদের মধ্যে একজন তিনি বর্ণনা করছেন বোখারির বর্ণনা যে ফারা আইতুলাহু তিস আতা আল কোরআন উল কোরআন আমি পরবর্তী দেখেছি যে আবু তালহার নয়টি ছেলে সন্তান হয়েছে এবং প্রত্যেকে কোরআনের কারি ছিল প্রত্যেক কোরআনের পণ্ডিত ছিল অতএব এই যে ধৈর্য ধারণ করে ধৈর্য ধারণ করলে আমরা দুনিয়াতেই বেনিফিট পাবো আর আখেরাতের বেনিফিটের কথা তো আমরা আলোচনা করেছি তো আল্লাহ সুবাহানুয়া আমাদেরকে প্রিয় দর্শক এইভাবে আমাদের সন্তানদের জন্যে আমাদের সন্তানদের জন্য কল্যাণকামিতা সন্তানদেরকে ভালোবাসা কিন্তু তারা যদি মৃত্যুবরণ করে তাহলে সেই ভালোবাসাতে আল্লাহ আল্লাহ রাসুলের ভালোবাসার উপর প্রাধান্য না পেয়ে আমাদের দুনিয়াদারি সব কিছু ছেড়ে দিয়ে এবাদত আমল সব কিছু ছেড়ে দিয়ে আমরা বৈরাগ্য জীবন যাপনের মতো এমন পরিস্থিতি তৈরি না হয় আল্লাহ সুবাহানুমত আমাদেরকে ধৈর্য ধারণ করে সেটি অর্জন করার তৌফিক দান করুন এই কথা বলে আমরা এই চ্যাপ্টারটি শেষ করলাম আগামী পর্ব থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ নতুন একটি বিষয় আলোচনা তা হচ্ছে যে শিশুদের শারীরিক উন্নয়নের ক্ষেত্রে শারীরিক গঠনের ক্ষেত্রে আমাদের করণীয়কে সুস্থ একটি শরীর গঠন করতে হলে শিশুদের জন্য আমাদের করণীয়কে ইনশাআল্লাহ সেই আলোচনায় আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি হায়দা ওসলাল্লাহ সুবাহানুমত আলা আলা নবীনা মোহাম্মদ ওয়াল আলহি ওসাহাবি আজমাইন ওসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত